একজন আল্লাহর বান্দা হিসেবে একজন সত্যিকার মুসলিম মুমিন হিসেবে আমরা আমাদের ইসলামকে বলুন্দ করার জন্য ইসলামকে মানুষের সামনে তুলে ধরার জন্য আমাদের যে দায়িত্ব রয়েছে দাওয়াত ও তবলিগের ইসলামকে প্রচার করার ইসলামের দিকে মানুষদেরকে আহ্বান করার এই ইসলামকে মানুষের কাছে আল্লাহর বান্দাদের কাছে পৌঁছিয়ে দেওয়ার যে দায়িত্ব রয়েছে সে দায়িত্বের ক্ষেত্রে আমরা ইমান এর দাবি অনুযায়ী কিভাবে এই দায়িত্ব আমরা পালন করতে পারব সম্মানিত হাউদুরি এটা আমরা জানি যে আল্লাহ হাবুল আলমিন সর্বশেষ নবী বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লামের প্রেরণের মাধ্যমে নুবত রেসারতের যেই ধারাবাহিকতা ছিল পরম্পরা ছিল আল্লাহ সুবাহ আলা নবুত এবং রেসারতের সেই পরম্পরাকে স্টপ করে দিয়েছেন বন্ধ করে দিয়েছেন ওয়াহুতিমা বিয়ান্নাবি ইউন সই বুখারি রেওয়ায়তের মধ্যে রসুল্লাহ সাল্লামের সাদ করেন তিনি বলেন যে আমার মাধ্যমে নবুয়তের যে ধারাবাহিকতা ছিল সেই ধারাবাহিকতা শেষ হয়ে গিয়েছে বন্ধ হয়ে গেছে আর কেয়ামত পর্যন্ত আদম সন্তানদের জন্য মানুষদের জন্য আল্লাহ হাবুল আলমের পক্ষ থেকে কোনো নবী এবং রসুল আসবেন না সুতরাং কেয়ামত পর্যন্ত মানুষের কাছে ইসলামের যে দাওয়াত রয়েছে কোরআন এবং হাদিসের যে বক্তব্য রয়েছে সেই বক্তব্য পৌঁছিয়ে দেওয়া দায়িত্ব এই উম্মতকে বহন করতে হবে যেহেতু নবী এবং রাসুলগণ আর আসবেন না এই উম্মত মূলত এই দায়িত্ব পালন করবে তাই এর গুরুত্ব এই দাওয়াতের গুরুত্ব এই উম্মতের জন্য অনেক এবং অপরিসীম কোনো সন্দেহ নেই ফলে আমরা দেখতে পাই আল্লাহ সুবাহ তারা এই উম্মতের শ্রেষ্ঠত্ব এবং এই উম্মতের কল্যাণের বিষয়কে আল্লাহ রাব্বুল আলমিন এই দাওয়াতের সাথে সম্পৃক্ত করেছেন কোরআনে করিমের সুরত আল ইমরান একশো দশ নম্বর আয়তের মধ্যে আল্লাহ রাব্বুল আলমিন এরশাদ করেন কুন্তুম যে তোমরা এই উম্মতের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ তোমাদের মর্যাদা তোমাদের উত্তম হওয়ার দলিল হচ্ছে যে তোমরা তোমরা সৎ কাজের মানুষদেরকে আদেশ দিবে মানুষদেরকে গর্হিত নিষিদ্ধ হারাম কাজগুলো থেকে আল্লাহ রাব্বুল আলমিন যে সমস্ত বিষয় থেকে নিষেধ করেছেন সেগুলো থেকে মানুষদেরকে তোমরা নিষেধ করবে ওয়াতু এবং তোমরা সত্যিকার আল্লাহ রাব্বুল আলমিনের ইমার যে দাবি রয়েছে সেই দাবি তোমরা পূরণ করবে এই তিনটি কাজ যদি তোমরা করতে পারো তাহলে তোমরা উম্মাতের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ উম্মাত হিসেবে এই মর্যাদায় ভূষিত হবে এই মর্যাদা তোমরা লাভ করতে পারবে ফলে আমরা লক্ষ্য করেছি আল্লাহ রব্বুল আলমিন উম্মতি মাহমদিকে এই উম্মদকে আল্লাহ তালা শ্রেষ্ঠত্বের মর্যাদায় দিয়ে মর্যাদা দিয়েছেন শ্রেষ্ঠত্বের মর্যাদায় ভূষিত করেছেন শুধুমাত্র এই নির্দেশনার মাধ্যমে সেটি হচ্ছে এই যে উম্মাহ যতদিন পর্যন্ত আমরবিল আরুফ করবে সৎ কাজের আদেশ দিবে অসৎ কাজ থেকে মানুষদেরকে নিষেধ করবে ততদিন পর্যন্ত তারা শ্রেষ্ঠত্বের মর্যাদায় সমাসীন থাকবে শ্রেষ্ঠত্বের মর্যাদা লাভ করতে পারবে এই কথাই আল্লাহ সুবাহ আরেকটি আয়াতের মধ্যে এইভাবে বলেছেন ওয়াল থাকুম মিংকুম উম্মা তোমাদের মধ্যে এমন একটি উম্মা হওয়া দরকার যে ইয়াদ ইলাল খাইর যারা মানুষদেরকে কল্যাণের দিকে আহ্বান করবে মানুষদেরকে ভালো কাজ যেগুলো রয়েছে তাদের জন্য কল্যাণকার কল্যাণকর যে কাজগুলো রয়েছে সেই কাজগুলোর দিকে মানুষদেরকে আহ্বান করবে তারপরে সৎ কাজের আদেশ দিবে অসৎ কাজ থেকে তাদেরকে নিষেধ করবে তারাই মূলত সফলতা লাভ করতে পারবে সফল কাম হবে এই আয়াত থেকে আমরা বুঝতে পেরেছি আল্লাহ রবুল আলমিন সফলতার মানদণ্ড হিসেবে উম্মাতের যেমনিভাবে উম্মাতের শ্রেষ্ঠত্বের মানদণ্ড হিসেবে আল্লাহ রব্বুল আলমিন আমরুবিল মারুফ ও নাহিয়ানিল মুনখার এটাকে আল্লাহ সুবাহ তালা কোরআনের মধ্যে উল্লেখ করে দিয়েছেন ঠিক এই উম্মাতের সফলতার মানদণ্ড হিসেবে মহান আল্লাহ সুবাহ তালা আমরবিল মারুফ ও নাহিয়ানিল মুনখার সৎ কাজের আদেশ এবং অসৎ কাজ থেকে মানুষদেরকে নিষেধ করার এই দায়িত্বটুকু আল্লাহ সুবাহ এই এখানে উল্লেখ করেছেন তাহলে উম্মাদ সত্যিকার সফলতা লাভ করতে পারবে আজকে মুসলিম উম্মার সবচেয়ে বড় ব্যর্থতা এখানেই সফলতা থেকে আমরা অনেক অনেক দূরে আমরা সরে গিয়েছি এর কারণ হচ্ছে একটাই সেটা হলো আমরবিল মারুফ থেকে আমরা অনেক দূরে সরে আছি নাহিয়ানিল মনকার থেকে আমরা অনেক দূরে সরে আছি বন্ধুগণ আপনি যদি গোটা দিনকে এর মধ্যে অন্তর্ভুক্ত করেন যেভাবে আল্লাহ রাসুল সাল্লাহ আলী সাল্লাম তামিমাদ্দারি রদি আল্লাহ তালান সহি মুসলিমের হাদিসের মধ্যে বলেছেন আর দিন ও নসিহা দিন হচ্ছে পরিপূর্ণরূপে মানুষের জন্য কল্যাণকামিতা আর নাসিহা সেই নাসিহাতের মধ্যে যদি আপনি আসেন তাহলে আপনি দেখতে পাবেন এই নাসিহাতকে আপনি যদি এটাকে ডিভিশন করেন ভাগ করেন দেখবেন এর দুইটা দিক একটা হচ্ছে ভালো কাজ আর একটা হচ্ছে মন্দ কাজ কাউকে যদি কল্যাণের দিকে আহ্বান করতে চান তাহলে তাকে ভালো কাজের জন্য পরামর্শ দেবেন ভালো কাজের জন্য নির্দেশ দিবেন ভালো কাজের ব্যাপারে তাকে সুপারিশ করবেন তাকে ভালো কাজগুলো দেখিয়ে দেবেন আর যদি কাউকে তার অকল্যাণ থেকে বাঁচাতে চান তার ক্ষতি থেকে বাঁচাতে চান জাহান্নাম থেকে তাকে মুক্ত করতে চান অন্যায় অপরাধ থেকে তাকে বিরত রাখতে চান তাহলে অকল্যাণের কাজ যেগুলো রয়েছে নিষিদ্ধ যে কাজগুলো রয়েছে সেগুলো থেকে তাকে বারণ করবেন দূরে রাখবেন এটা হচ্ছে এই নাসিহাতের পদ্ধতি এবং নসিহাতটাই মূলত এই দুটি কাজের মধ্যে অন্তর্ভুক্ত এই দুটি কাজের মধ্যেই পুরা নসিহতটা এর মধ্যে অন্তর্ভুক্ত তাই এই দাওয়াত আল্লাহের এই কাজ আমরা যখন লক্ষ্য করব দেখব যে এর বাইরে কোনো দাওয়াতি আল্লাহের কোনো কাজ নেই